ليس في جوفه সুযোগ আমাদেরকে দান করেছেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য তিনি একটা সময় আমাদেরকে দিয়েছেন কি কাজ করলে কিভাবে রমজানের রোজাকে রাখলে আমরা জান্নাত হাসিল করতে পারব এবং নাম থেকে মুক্তি পাব এই কাজগুলো সম্পর্কে গত মাসে আরোপ করেছি একদম তাহারি খাওয়া থেকে নিয়ে তাহাজুদ পাওয়া থেকে নিয়ে তাহারি শেষ করা পর্যন্ত কি কাজ আমাকে করতে হবে এবং এই ব্যাপারে কি কি গল্প জিনিস ভিত্তিহীন জিনিস চালু হয়ে গেছে উভয়টার প্রক্রিয়া আমি আপনাদের মধ্যে শেষ করেছিলাম এই কাজ করতে হবে এইগুলো ভুল মুদ্রা অবস্থায় বিশ্বাস করে আমি বলেছিলাম আমাদের চক্ষু কর্ণ জবান মানে মুখ হাত পাও দিল দিমাগ এই সবগুলোকে গোনার থেকে বাঁচাইতে হবে এটাই গোনার শিক্ষা রোজা রাখলো এই অঙ্গগুলোকে গোদাহের মধ্যে ব্যবহার করলো তো তার এই রোজা অর্থহীন হয়ে গেল রোজা দ্বারা আল্লাহ তালার যে জিনিস চেয়েছিলেন ওটাই হাসিল হবে সেটাই হাসিল হবে এর সবচেয়ে বড় জরুরি জিনিস আমি বলেছিলাম নিজের অঙ্গ প্রত্যঙ্গকে দেখাশোনা করা সতর্কতা অবলম্বন করা কোন অঙ্গ দিয়ে কোন গোনা প্রকাশ না পায় এমনকি নিজের পরিবারের মধ্যে কোন গোনা প্রকাশ না পায় তাদের সব বুঝায় বলে দেওয়া রমজানে এই জিনিসটা শিখতে হবে বাহ্যিক এটা সারা বছরই করণীয় কাজ এগারো মাস আমরা পাব যদি রমজানে শিখতে পারি রমজান যদি গুণা ছাড়া অভ্যাস করতে পারি তো বাকি এগারো মাস আমাদের জন্য সহজ হয়ে যাবে আমি বলে রাখি অনেক ভাই অভিযোগ করেন হুজুর আপনার করেন নামাজ করলে কোরআন লাভ করলে আল্লাহ তালাকে শান্তির জেন্দেগি দান করেন শান্তির জেন্দেগি আমি তো নামাজও করি তেলাওয়াতও করি দান খরাতেও করি আমি তো সবসময় আমার এই অবস্থা কেন তাদেরকে এটাই বলেছি দেখো ভাই এসি চালাই দিলে তোমরা ঠান্ডা হবে আরামদায়ক হবে কিন্তু সত্র সত্ত্বেই আপনার এই ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হবে যাতে করে বাইরের গরম হাওয়া আপনার চামড়ায় প্রবেশ করতে না পারে যদি করলে তাহলে এসির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এসির যে সুফল এসি লাগানোর যে উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে এসি চালাই আপনাদের এক লক্ষ টাকা রয়েছে অনেক বেকার এসি কাজ করবে আমি বলেছিলাম যে ইবাদত বন্দী তো করতে হবে এক গ্লাস পাল্লের মতো এসটি সৃষ্টি হয়ে যায় এসটি মানুষের জেদিগিকে শান্তিদায়ক হয়ে যায় শান্তিদায়ক আরামের জিন্দগি মজাদার জিন্দগি করে দেয় এটা নামাজ রোজা আল্লাহ রিজিক আপনার খেপত বিবি বাচ্চার খেপত এই ইবাদত বৈশিষ্ট্য এটা কিন্তু সত সতেই আপনার চক্ষু কর্ম বিদ্যা এইসব ধারণাগুলো দরজা বন্ধ রাখতে হবে তাহলে নামাজ তারা শান্তি পাওয়া যাবে কেমনে রাখবেন কানের দ্বারা করো অবৈধ আওয়াজ এই ষাট সত্তর বছর বয়স এটাকে একটু মোজাহারা করতে হবে নষ্টের ফেরাপ করতে হবে দুনিয়ার হারাম দান্তাদের অনেক বড় দিন আল্লাহ তারা বেসে শোনাবেন নিজে আহ্বান আল্লাহ তারা শোনাবেন এতে হারাম নামাজ পড়ে সেখানে অর্ধেক থেকে মানুষ নিজেকে বঞ্চিত করে দিচ্ছে হাজরত জিবাইকে লাভ করবেন হাজরত মোহাম্মদ রসুল্লাহকে লাভ করবেন আজকে হারাম নামাজ পড়ে শুনে আমরা সেই জান্নাতের এর থেকে কোটি করবো গ্রস্ত সেই আওয়াজ থেকে ডিগ্রিকে বঞ্চিত করবো তাকে গোড়া থেকে বাঁচাইতে হবে চক্ষুকে বোঝার থেকে বাঁচাতে হবে আরাম দৃশ্য এটার নাম মহিলা পরনারী চাহে টেলিভিশনের পর্দায় হোক পত্রিকার পাতায় হোক দেখা যাবে একটা একটা খুবই হেফাজত করতে হবে আমি বলেছিলাম সেগুলো তো মালিকানের মালিকানা তো আল্লাহ তিনি সেখানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন ওইখানে ব্যবহার করতে হবে আপনি অন্যান্য মালিকেরা দিলেন যদি ব্যবহার করেন সে যেভাবে বলেছে ওইভাবে করবেন নিজের মর্জি করতে হবে তাহলে উনি আপনার সেগুলোটা নিয়ে যাবেন নিয়ে যাবেন আপনার যদি ঠিক আছে আর হোন্ডা দ্বারা কিছু দিন দিতে আলাদা আল্লাহ আসবে না হলে যে কোনো মুহূর্তে পারে তো বলতেছিলাম এই চক্ষু দিয়ে ঢুকতে পারবে না নাজায় দৃশ্য দেখা যাবে না তাহলে নামাজ এর কন্ডিশন রুদার এর কন্ডিশন কোরআন তেলাওয়াত লাগে ওগুলো বেকার হয়ে প্রত্যেকটা জিনিসকে এইভাবে করতে হবে আর ওদের এই রমজান তারা শিখতে হবে অটেন্ডিং এর জন্য রমজান না প্রসঙ্গ আল্লাহ হুকুম প্রতিকারে চড়ানো যায় তাই একটা ট্রেন্ডিং হয় নামাজের মধ্যে একটা ট্রেনিং হয় নামাজের মধ্যে আর আপনি ইচ্ছা মতো করতে পারবেন না যখন উঠাইতে পারছে উঠাইতে হবে যখন বাঁধতে পারছে বাঁধতে হবে যখন কাটতে পারছে কাটতে হবে সৃষ্টি আপনি একদিন করছে একদিন পাবেন দাঁড়া আছেন সেই জায়গায় শেখ রুকু করছেন দুই পায়ের মাঝে শেখ আসতে হবে সেটা করছেন না আগে ডগরা দিকে শেখ আসতে হবে একটা মত হয় আমাদের মধ্যে ওটা তো পাঁচ দশ মিনিটের আর আরেকটা দীর্ঘ মেয়াদী অর্থ এক মাস কন্টিনিউয়াস নামাজের আপনি অঙ্গ আল্লাহ হুকুম উপর ব্যবহার করেছেন পুরা রমজান অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ হুকুম উপর ব্যবহার করতে হবে এক ট্রেনিং নেওয়ার জন্য রমজান আল্লাহ বলেছেন লাল লাখ এই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইদিকে খেয়াল রাখা রেখে সবচেয়ে জরুরি তা না হলে এই রমজানের আর কোন ফায়দা আসল হবে দুই নম্বরে বলেছিলাম আপনার যে কার্য তালিকা আছে দৈনন্দিন কর্মসূচি এর মধ্যে রমজানে কিছু পরিবর্তন আনতে হবে তাহলে কম গুরুত্বপূর্ণ কাজগুলো সরাই দিতে হবে কোরআন জন্য কালেমার দিকের জন্য খালি করতে হবে প্রত্যেকের মধ্যে দৈনন্দিন কর্মসূচি আছে সে থেকে উঠে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করে কেউ লিখে রাখে কেউ লিখে না রাখলেও তার জমাজের আছে কর্মসূচি তার দলের কম্পিউটার আছে এই টাইম আমার এই কাজ ওই অনুযায়ী ওদের মতো একটা পরিবর্তন আসতে হবে আমরা অপ্রেক্ষাকৃত যেগুলো কম জরুরি এইগুলোকে ছড়াই দিতে হবে রমজানের বন্ধ করে দিতে হবে দিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য সময় বের করতে হবে সময় বের করতে হবে এই জন্য আমি খুদ্াতে ভূমিকার মধ্যে আয়াত করেছি شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ বলতেছেন রমজান মাস যে মাসের মধ্যে কোরআন নাজেল করা হয়েছিল রমজানের সদরে কদরে কদরে রাত্রি আল্লাহ তালা গোটা কোরআনে গরিব তারা লহে মাহুদ থেকে প্রখর আসমান নাজ করেছে এই যে কোরআন নাজল করলেন কদর রাত্রে এই রাস্তা এই কোরআনের সব পাইল এই রাস্তা কোরআন রচনা করা হয়েছে লহে মাহফুজ থেকে প্রথম রাস্তা তাহলে এই রাস্তার কোরআনের একটা স্পষ্ট তার পাইল করে না এই রাস্তায় এই জন্য এই রাস্তাটা অনেক বেশি হয়েছে প্রভাব আছে ধরবেন না পরস্তাপের সাথে কোন লোহা যদি ঘষা লাগে তবে ভগ্ন হয়ে যায় লোহাটা আমি জানি না সত্যিকার পরস্পাতা আছে কিনা এই কথাটা তো প্রচিত্র পরস্পাতা নামে কোনো পাত্র আছে এই পাত্রের সাথে লোহার যদি ঘষা লাগে তো ভগ্ন হয়ে যায় আল্লাহ ভালো জানে থাকতেও পারে আত্মতা নাই সাধু কোরআন থেকে অবস্থা খরচ এটা কোনো সন্দেহ নেই কদর রাত কোরআনের সাথে একটু ঘটাও লাগছিল তাই এটা কদর মানে কি বিশাল রক্ত বাবলা এই রাস্তা বিশাল রক্ত বাবলা হয়ে গেছে এই রাস্তার নামে আল্লাহ তারা পড়াতে কারণে একটা করোনা হয়ে এত দামি হয়ে গেছে এই রাস্তা কিন্তু কার অসিলায় কার সোয়া লাগার অসিলায় কোরআন একাডেমির সোয়া লাগার অসিলায় লাইলাতুল কদরের দাম হয়ে গেছে লাইলাতুল কদরটা কোন মাসের মধ্যে পড়ছে রবিউল আওয়ালে না রজবে না রমজানে রমজান লাইলাতুল কদরের রমজানের দাম হয়ে কোরআনের কারণে লাইলাতুল কদর দেওয়া হয়েছে লাইলাতুল কদরের কারণে গোটা রমজানের কি হয়ে গেছে পার হয়ে গেছে এই মাসে একটা রকম করলে সর্বোচ্চ সবার সব এই মাসে একটা ফল করলে সবচেয়ে সর্বোচ্চ কিন্তু গোড়া কোথায় কোরআন কোরআনের কারণে লাইলাতুল কদর লাইলাতুল কদরের কারণে আমরা গোড়া কোথায় এই কোরআনের কারণে আমাদের সাথে দাঁড় হয়ে গেছে সমস্ত প্রেসিডেন্ট মন্ত্রীর ইস্তার হ্যাঁ সাইদুল হাদিস কুতুবুল আলম কুতুবুল ইরশাদ সব একটা বাচ্চা আরোগ্যের পিছনে একটা বলতেছে বাচ্চা আরোগ্যের পিছনে কি করতেছে এই বাচ্চার দিকে এই যোগ্যতা ছিল কুতুবুল আলম তার পিছনে একটা হবে আছে না নেই কিন্তু কেন ভিতরে আর এই বাচ্চা তো গোড়া পায় ওই বাচ্চা তো গোটা গোড়া তিরিশ তার মধ্যে যখন সারা দুনিয়া তার পিছনে একতদা করতে ধরো কোরআনের কারণে দাম দাম মুক্তি সাহেবের দাম বাড়ছে সকলের দাম বাড়ছে কেন্দ্র বিন্দু কি কোরআন কোরআন থাকলে তাদেরকে মূল্যায়ন করা হতো না কারণ দুনিয়ার দিক দেখা যায় তারা দুনিয়ার যাদের তুলনায় অনেক নিচে দুনিয়া মতো আমাদের কাছে নেই তারা আপনাকে ইমান বানানো হয়েছে কেন ওই কোরআন কিন্তু করা হয়েছে কোরআনে কোরআন আসলে শুধু লেগেশন কবে হয় আর আপনারা হাজার ইমামদার থেকে ওই এক মাস দামি হয়ে যায় সেই কোরআন যদি আমাদের সিনায় থাকে সেই কোরআন যদি আমাদের জমাতে থাকে তো আমাদের বডিটা কিরকম দামি হয়ে যাবে সেই বডিকে আল্লাহ তালা বলতে ফেলবে বলতে পারে এই জন্য ভাই কোরআনকে শুদ্ধ করে পড়া এবং সেটা জোগানের চলাপ করা অত বুঝেও না বুঝেন সর্বস্থায় আল্লাহকে রাজনীতি করার জন্য এর থেকে বড় মাধ্যমটা নেই এই জন্য বলেছিলাম যে আমাদের কর্মসূচির মধ্যে পার্থক্য হবে পরিবর্তন সাধারণ করতে হবে তবে নুরানি পদ্ধতিতে করা করে শিখবেন এবং আল্লাহ সালাম একটু বসবেন তার একদিকে অনেক গল্পটা পাওয়া গেল আর একদিকে কোরআন মানুষকে সেবাতে মুস্তাক থেকে ধরে রাখার জন্য রক্ষা করব কোরআন সহজ সরল রাস্তা আল্লাহ রসুলের রাস্তা এই রাস্তা কোথায় যায় রাখে রাস্তা মুস্তাফি কোথায় আছে শেষ হয়েছে জঙ্গলের গেটে রেখে আজকের যে মুস্তাকিম করতে হবে অনেক কোরবান করতে হবে তারা মুদ্রাহাজা করতে হবে নকলের যুদ্ধে অনেক কাজ করতে হবে আজকে যে সরকার করতে না হয়ে যাবে এই করতে পারবে ওই করতে পারবে আউট হয়ে যাবে হারাম মধ্যে পড়বে চোখ দিয়ে হারাম দেখে কান দিয়ে হারাম শোনে জবান দিয়ে হারাম কথা বলে হারাম খায় দিল গ্রাম দিয়ে হারাম চিন্তা করে সে কোন ফেরাতে থেকে আউট হয়ে গেল এই সঙ্গে আউট হয়ে গেল ওইখানে আউট হয়ে গেল এই জন্য ভাই আমি বলেছিলাম আল্লাহ এই রমজান কথাটা বলতে যাই ওরা প্রশ্ন চলে গেছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআন লেখা দিচ্ছে রমজান বলতে কোরআনের প্রসঙ্গে কেন চলে গেল এই কথা বোঝানোর জন্য যে রমজান মাসটা কোরআন মাস এই মাসে আজকে আমি রিপোর্ট পেতে যারা সমাজ রেকর্ড থেকে রমজানের বাইরে যে চলে আসার তার থেকে রেসির চলে জন্য ওই পরিমাণ করাল্লাহ সাধ্য হোক বেশি কর রমজান যেভাবে কিন্তু রূপ করতে হবে সেটা আল্লাহ রসুল বলেছেন জুমার দিন তার তুলনায় বেশি অন্য দিন আপনার পর জুমার দিন তার থেকে বেশি গুরুত্ব এই জন্য আপনাদের কয়েকটা আমল আপনাদের শিখানো কাজেই ওনার জন্য সমাজের করতে হবে কমপক্ষে কতটুকু সমাজের করতে হবে তারা বিরুদ্ধে ঈশ্বর একটা খতম হবে তারা নামাজ কি হবে আপনি ব্যক্তিগত পর্যায়ে একটা খতম করে এমনিতে আর নেই এইটার জন্য কোরআনকে কত করে ভাগ করা হয়েছে চুরি করার ভাগ কেন করা হবে তো অর্থ আছে তোর অর্থ খারাপ অর্থ আছে যে আপনি সর্বোচ্চ এক একটা খতম কমপ্লিট করবেন এর থেকে সম্পূর্ণ আছে ওরা চলা আসার এটা আর না করেন দুইবারে করেন দুইবার না করেন পাঁচবারে করেন কিন্তু পাঁচবার মিলে আপনাকে একটা পাওয়া লাভ করতেই হবে একটা পা বড় আল্লাহ তাদেরকে অবস্থান দিতেন তারা ব্যক্তিগত পর্যায়ে দুটা বড় একটা জায়গায় পয়সা ডেলি দুই পাড়া গোল ডেলি দুই পাড়া আর যাদেরকে আল্লাহ তালা আরো সময় দিচ্ছেন রিটায়ার জিন্দিগিতে আছেন তাদের তো প্রত্যেক দশটা একটা হজম করতে হবে আমরা আল্লাহর কাছে তারা প্রয়োজন দিতে পারবে না প্রয়োজন করবে তোমার তো ব্যবস্থা ছিল না চাকরি ছিল না সব ছেলেমেয়েরা দায়িত্ব দিয়েছিল তুমি একটা দিনের মধ্যে চব্বিশ দিনের ঘন্টার মধ্যে তিনটা পাওয়া করতে পারো হবে একটাও হাজার মানে ছিল তুমি এই জন্য এইটাই লোকের সব তিন করার প্রথমে আসছিলেন রমজানের চিন্তা রসন কাছে না প্রথম দশক কি রামরথ দ্বিতীয় দশক কি বাস্তরা সেটার দশক কি রজব থেকে এক এক দশকে এক একটা কথা করতে হবে পয়সা করলে কত হবে তিন ডলার করলে কত হবে এক এক দশকে প্রত্যেক দিন যদি সেটা তিন তারাবির পরে তো হবে তো তারা চেষ্টা করে তিন পাড়া আর যারা অতি ব্যস্ত অতি ব্যস্ত তাদের এক পাড়া কম না হয় ঘর করার ধরে রাখবেন গাড়িগুলোকে করার ধরে রাখবেন অফিসের মতো করার ধরে রাখবেন এখানে তোমার পাওয়া যায় ওখানে শুরু করে দিবেন শুরু করে দিবেন ধরো তিন পাঁচ কথা বাড়ি বন্ধন কথা কথা পয়লা আজকে আবার এক দুই তিন বার করতে হবে আজকে তো ঘরের এক জায়গায় তিন বার গাড়িটা ভিডিও ভাড়া পাবে ওখানে গাড়িটা দিতে ওখানে তিন দূর দিয়ে রাখবে অফিস বার তিন দিয়ে রাখবে তিন এইভাবে হ্যাঁ, এক এক দর্শকে এক এক পাওয়া যেন হয়ে যায় তাহলে আপনি লাভ করলে হবে না আপনার বিবি বাচ্চার লাভ করতে শিখেন না ওদের রিপোর্ট দিতে হবে একবার রিপোর্ট দেন বিবির সভা থেকে আজকে তোমার তথ্য করা হয়েছে আমাদের লাগাই দাও সেলার থেকে রিপোর্ট আছে তুমি তোমাদের তথ্য প্রত্যেক দিন একজন জানিলেন রিপোর্ট নেন রিপোর্ট তারা তো অযথাই করতে পারে হাতে কাজ করতে দেয় মুখে লাল লালার দিকির আর তখন এই দোয়াটা আল্লাহ নাসআলুকাল হতে তারপর তো কোনো কাজ করতেছে না তো মুখের তো কোনো আগল নেই তাহলে মানে এই মুখে তো বস্ত্র থাকবে আর তো না করলে উঠে বসবে একটু বুঝে খাটাই যাবে আবার কাজও হবে রমজানের দায়িত্ব আদায় হবে আমার মহিলা ইসলামের টাইম যখন কাটায় যাবে তখন কি বলছিলাম এদের তেলাওয়াত নিষ্পন্ন এবং যখন কাজে ব্যস্ত থাকে তখন কালেমার পিছিয়ে থাকে আল্লাহ আমার এই রাস্তা মতো করতে থাকে এর খবর না আমার আল্লাহ সকলের উপরে পরিচালক পরিচালক পরিচালক তাহলে খাওয়ান এই পরিচালক খাওয়ার তো অবহেলা দেয় তাদের সার্বিক কাজের করতে হবে তত্ত্বাবধান করতে হবে এই হলো পরিচালক আমরা পরিচালক সাথে যাই হোক রমজান গুরুত্বপূর্ণ কাজ তেলাওয়াত সকলকে লাভ করানো যা সর্বনিম্ন হইবার এক পাশ দেখি যে মতো করে পাঠায় আরো যে একটা প্রসঙ্গ বলে রাখতে হবে রমজানের দায়িত্ব রোজা কিভাবে রাখতে হবে তখন কি দোয়াটা করতে হবে তো বলছি আনুষঙ্গিক যে একটা প্রসঙ্গে এই আল্লাহ রসুল সাল্লাহ বলে গেছেন তোমাদের মধ্যে কেউ যদি রমজা রমজানে তাইতুল্লাহ শরীফে এসে উমরা করতে পারে তাহলে সে কেমন হলো আমি মোহাম্মদ রসুল্লাহ সাথে হজ করল খুব খেয়াল লাগে হজ কিন্তু ফরজ হজ কিন্তু একটা হবে উমরা দ্বারা ফরজ হজ কোন অবস্থায় আদায় হবে না এটা সুদীর্ঘ করতে বলা হচ্ছে ফজিলাতের কথা ফজিলা কিনলে দেবে একটা দামে হাজারটা কিনলে এটা তিরিশ এই গ্রামটা যখন মাদ্রাসা আসবে এবং মাদ্রাসা বস্তুর সমস্ত নিলামে থাকবে মাদ্রাসা এই গাড়িটা এটা কেনার জন্য প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা করতে দেখা যাবে হয়তো এই গ্রামের দাম পাঁচশো টাকা হয়ে গেছে একটা গ্রামের দাম কি পাঁচশো টাকা হয় তো বুঝলাম যেহেতু মাদ্রাসায় যাওয়া হয়েছে বসে যাওয়া হয়েছে সে স্বাস্থ্য আছে আছে সবের আছে তাহলে কি সিকিম সিকিম রাস্তা যায় সে এত অসুবিধা আজকে আজকে তিনি বলছেন যে আমি হাজরা হাজরাব তোমার কে কে আমার সাথে দশপত্র আসবে আছে দেখালে কেউ দেখতে দেখো না যাবে আর এর মাথায় বয়ে থাকবে এক প্রেরণা হওয়া বস্তু না তখন আল্লাহ রসুলের সাথে এটা তো ফেরত জিনিস আপনি রমজানে উমরা করলেন তোর আল্লাহ রসুল ইসলাম তাকে হজের বের করলেন রসুল হায়াতে থাকলে তিনি ঘোষণা করলেন যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেটি এইভাবে মূল্যায়ন করতে আমরা করি নাই আলহামদুলিল্লাহ অনেক লোক রেখেন উমরার জন্য প্রচুর কোন হ্যাঁ হেলিকপ্টার বরাদ্দ করা সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাঁ এক টানা শুধু উমরা লোকদেরকে নিয়ে যেতেছে যারা দেখা যাবে হ্যাঁ হাজার কাছাকাছি লোক উমরা চলে হাজার কাছাকাছি লোক আমরা যাই না অনেক বাস করে তাহলে একদম মানুষের কি হয়েছে আল্লাহ চাইছেন পাঁচত্তর নামাজের তাই বাঁধে পাঁচত্তর নামাজের তাই বাঁধে চব্বিশ ঘন্টা তার বাইদুল্লাহ ওখানে পাপ হয়ে থাকবে এটা আল্লাহ চেয়েছেন সেটা দাম শরীয়তের দাবি পাঁচক্ত নামাজের টাইম ছাড়া বাকি সম্পূর্ণ টাইম আল্লাহ ধরেন তপ কি হবে দাঁড়িয়ে থাকবে এবং আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে যেদিন থেকে দায়িত্বগুলো বানানো হয়েছে বাবা আদর মানে সাল্লাহ তারা বানায় সেখান থেকে আজ পর্যন্ত এই কি আছে চালু আছে নামাজ টাইম ছাড়া এই তো বন্ধ হয় নাই আপনার বাবা যান সর্বোত্তম ভাও দেখবে আল্লাহ কিন্তু আপনারা পাওয়া অনেকবার এরকম হচ্ছে বাইক অনেক করে অনেক দিতাম ধর লাগছে একদম কুকুরের মতো পানি তবে আল্লাহ তখন পাওয়া বন্ধ করবে পানির মধ্যে দিয়ে যখন কপালে ছিল পানির মধ্যে হাজারে করছে খাওয়ার একটু সাতটায় করছে তখন বন্ধ করবে আল্লাহ আছে তাকে হাঁটার সুযোগ নেই এত আগে হয়ে তো সাতটায় করে আল্লাহ চাইতে সমক্ষণ হ্যাঁ সব মুসলমান যদি বলে তো তাহলে তোমার হসপিটালে যা দেখবো কিভাবে চব্বিশ ঘন্টা বারো লাখ বারো লাখ চব্বিশ ঘন্টা কিভাবে দেওয়া হ্যাঁ এইটা তোমার মানে ভারত আয় করছিল তোমরা তামাক মহাজ করতে পারবে তাহলে একটা ভারত তাহলে একজন লাভ থাকবে কি পারবে তাহলে একজন খেলে যাও তারপরে হজ করো আর একবার কি করো না উমরা করবা তাহলে অন্তত আবার আসা হবো হ্যাঁ দুইবার আসা হবো তুমি আয়ন করছিলেন তখন থেকে তুলে দিচ্ছেন কোয়াশিমুল হাজটা অথবা উমরাটা লিল্লা আল্লাহর জন্য হজ উমরাটা পরিপূর্ণ হয়ে মানুষ হবে আপনি একই টাকায় একই মেহনতে সব করে রাখবেন তুমি পরিপূর্ণ কেমন হলো হ্যাঁ দুরাগ্রহ রক্ষক লাগান দুরাগ্রহ স্মরণ দেন তখন রাতেকু তখন পরিপূর্ণ হবে একজন নাহি করছিলেন এক খুব তো কিন্তু বাইসল্লাহকে আওয়াজ জন্য উনি আইন করছিলেন এই আল্লাহ রসুল সাল্লাহ বলে গেছেন কি বলে গেছেন আল্লাহ তাকে আর্থিক অভিজ্ঞ দিয়েছেন আর্থিক এবং শারীরিক সুস্থতা দিয়েছেন শারীরিক সুস্থতা দিয়েছে যদিও সে একবার দেয় ফরজ ভাগ করে আসছে একবার দেয় ফরজ ভাগ করে আসছে তবুও প্রত্যেকটা টাকা থাকবে এবং স্বাস্থ্য থাকবে ততদিন প্রতি চার বছরে একবার প্রতি চার বছরে একবার নকল হজের নামে হোক উমরার নামে হোক বাইতুল্লাহ হাজিরা দেয় এটা বাইতুল্লাহর যে এটা করলো না সে বাইতুল্লাহর উপরে জরুরি করল আমরা ফয়সলের দ্বারা এই জানি করার পর হক থাকে হ্যাঁ, টাকা আছে আছে চার বছরে একবার নামে হোক চাই উমরান নামে হোক বাইতুল্লাহ হাজিরা দিতে হবে অসুস্থ নদীর আছে বাইতুল্লাহ তাও না কাজে অনেকে চলে গেছে আল্লাহ যাদেরকে প্রকৃতি দিচ্ছেন তাদের জন্য নিয়োগ করার চেষ্টা করো আর সর্বশেষ কথা আজকের বয়ানের অনেক উপরে হাত খরচ হয়ে আছে কিন্তু খবর নেই খবর যেহেতু তার কাছে টাকা নেই এইগুলো বুঝতে আমার মনে খরচ না খুব শুনে রেখেছে হক খরচ জন্য নগদ টাকা যে কোনো মার এরকম থাকে যেটা বিক্রি করে হাত করলে আপনার সংসার অচল হবে না যে কোনো সম্পদ আপনার এরকম থাকে যেটা বিক্রি করে হজ করে আসলে আপনার সংসার অচল হবে না তার উপরে দায়িত্ব ওই বাড়তি সম্পদ বিক্রি করে বাদ করে আসে তো লোকেরা ঢোকায় থাকে টাকা বলে তাদের আবার উপর খরচ না প্রত্যেকের দায়িত্ব ওলামাদের সাথে নিজের পজিশন ব্যাখ্যা করা নিজের পজিশন ব্যাখ্যা করা ব্যাখ্যা করে জিজ্ঞাসা করা রুজুর আমার খরচ কিনা খরচ করতে হবে একটা জিনিস এইটা না করে মারা গেলে আপনি সে হয়ে মারা গেল তা খ্রিস্টান হয়ে মারা গেল আল্লাহ আমি জানি না পড়া নেই আমার এত কঠিন এই সম্পর্কে বা না জানার কারণে মানুষটা প্রত্যেকের সম্পর্কের ব্যাখ্যা করে এমনকি বলে রাখি ঘর একজন করে খরচ না তারপরও কোন ভাবে সেটি করলো হ্যাঁ পরে আসলো আমি আমার মতে বলি আমার উপর কোনো রকম খরচ হয় নাই এখনো হয় নাই কিন্তু আমি নিজেকে তো কারাগার করছি আস্তে আস্তে আর কিছু বন্ধু বান্ধব থেকে খরচ করছি পরে খরচ ভাগ করে আসছি খরচ হজ করেন এবং আল্লাহ তালা সমস্ত খরচ আয় পাই পর্যন্ত তারা তৌফিক হতেছে দোয়া করছে আল্লাহ ফরজ পুরা আমি ওর থেকে দিব তুমি ব্যবস্থা করো আল্লাহ ব্যবস্থা করে দিতে আপনারা কিন্তু বুঝবার ছিল বহু এখন ধরেন ভবিষ্যতে কোনো যে আল্লাহ তালা আমাকে এত টাকা মালিক করায় যে দেড় টাকা মালিক হলে বা দেড় সম্পদের মালিক হইলে হয় এই পরিমাণ সম্পদকে মালিক বাবাই আমার আমার দ্বিতীয়বার আধার পাবেন আমি ওই হাতে কি নিয়ে করছি ফরজ দিয়ে নাই সেও কিন্তু কোনো নিয়ে করে তো তারপর দ্বিতীয়বার ধনী হইল পাঁচটি হবে না হবে তার মানে পাঁচকে অ্যাডভান্স করা যায় নামাজ ভক্ত না রাখার আগে করা যায় না রমজানের রোজা রমজান না আসলে রাখা যায় না কিন্তু সাকাত আর হজ জাকাত এই দুটা অ্যাডভান্স হয় নাই আপনি কোনোভাবে কাজ করে ফরজ নিয়ে হয়ে গেছে আপনার এখনো বছর পুরো আগে নেই আগে জাকাত আদায় করে দিলেন তাদের হয়ে যাবে রেফারের নাম হওয়ার পরে বছর পূর্ণ হয় নাই ফসল পুরাবে রোজগার তিন মাস পরে উদাহরণ দিচ্ছি আমি একটু দেখা তাদের করেছিল দেখা তাদের হবে না তো হজের মধ্যে দেখাতের মধ্যে অ্যাডভান্স করা যায় কিন্তু দেরি করা যায় যে বছর খরচ হয় ওই বছর আপনার ভাগের বেশি হবে যে বছর খরচ হবে ওই বছর দেখতে হবে অনেক শেষ হয় যেদিন শেষ হবে ওই দিন টাকা দিয়ে দিতে হবে আমরা গোনা হবে অ্যাডভান্স করেন না যে বছরের খরচ হয় সেই বছর করেন যখনই অস্ত্র করা হয় তখন দেখা ফিরিয়ে দেবেন যদি তৈরি করেন রসুল দেখার পরে হবে হবে হবে কিন্তু দেরি কেউ করলেন এগুলো প্রত্যেক দিন অধিক রকমের গোনা প্রত্যেক দিন অধিক রকমের গোনা যত রকম দেরি করবে সব করতে অনেকে এই বছর দেখা সারা বছর বেড়ে দিতে চাই তাই না অধিক বছর লোকের পরে গলত তরিকা এই বছর দেখা তাহলে সারা বছর কি জন্য দিবে এখনো দিয়ে সারা বছর আপনি ছোটরা আছে বিভিন্ন আপনার থেকে আসে প্রত্যেকে দিব এই বস্তুটা ক্লিয়ার করে যত আত্মীয় স্বজন আছে বিল্লা মার্কিন থেকে আছে আর খাতা লিখে রাখে লিখে রাখে রেখে দেওয়ার বস্ত্র আছে তো আছে দুই লাখ আছে সারা বছরের কত দিতে দেড় লাখ দিতে আজকে যে বছর পুরা হয়েছে আজকেই তার কোনো দিতে হবে দেন কিন্তু লেট করে দিবেন না দেরি করে দিবেন না তাহলে কিন্তু গোনা হয়ে যাবে এবং মাদ্রাসা দায়িত্ব যারা দেখাত নেয় কুরবানিতে আমরা নেয় এটা দায়িত্ব যে বছর নিল ওই বছরে মাত্র হয়ে যাবে যখন ক্ষমতা করা হবে তখন ওই লোকগুলো ঝোলা কর এই জন্য আমাদের মূর্তিরা এক বছর পরিমাণ টাকা এসে গেলে ওনার আন্দোলন অগ্রগতি এটা রাখছে না আমার এক বছরে কত টাকা লাগছে এই জন্য যে যে আমার এখানে দেওয়ার সুযোগ নেই অন্যখানে দেওয়া অন্যখানে দেওয়া এখানে দেওয়া হবে দায়িত্ব জানবে এক বছর ওদের খরচ করা হবে ওদের খরচ না পারে করে অন্য কোনো মাধ্যমে দেবে যেখানে পাঠান খরচ হয়ে খরচ যেন হয়ে যায় তার কথা হাজার টাকা আপনি অগ্রিম করতে পারবেন একবার করতে পারবেন কিন্তু দেরি করলে ওনার দেওয়া হবে অরাজিক যন্ত্রণাগুলো প্রত্যেকটি হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য আপনাদের অনেকের উপরে হয়তো বা খরচ হয়ে আছে আপনি বুঝতেছেন না আপনি সবাই নিয়ে সরকার এখন দপ্তরে আসছে এই মাসে ত্রিশ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ রাখছে অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত বেলাতি হোক নাম বেলতি হোক ত্রিশ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ রাখছে এই পর্যন্ত টাকা জমা দিয়ে টাকা জমা দিয়ে যাতে আপনি টেলিফোন আসছে গুণার মতো না পড়ে এই কথা বলার জন্য যে এই মাস এই মাসের পর টাকা জমা দেওয়া যাবে না এজন্য আমি বয়ানটা আর একটু করতে পারি বললাম আল্লাহ তালা আমাদের সকলকে হ্যাঁ এই রমজানের উমরা এবং যাদের করে হস্তরা ফরজ আর যারা ফরজ ভাগ আদায় করছে তাও ছয় বছরের পর হয় নকল হজ বা উমরা করার তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين